আবু তাইয়াহ রহমতুল্লা আলাহী হতে বর্ণিত তিনি বলেন আমি আনাস রদুল্লাহ তাল্লাহকে বলতে শুনেছি মক্কা বিজয়ের দিন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম কুরাইশদেরকে মালে গনিমত দিলে কিছু সংখ্যক আনসার বলেছিলেন যে এ বড় আশ্চর্যের বিষয় যে তিনি কুরাইশদের মাল দিলেন অথচ আমাদের তলোয়ার হতে তাদের রক্ত এখনও ঝরছে নবী সাল্লাহ সাল্লাম এর নিকট কথা পৌঁছলে তিনি আনসারদেরকে ডেকে বললেন আমি তোমাদের হতে যে কথাটি শুনতে পেলাম সে কথাটি কী যেহেতু তারা মিথ্যে কথা বলতেন না সেহেতু তারা বললেন আপনার নিকট যা পৌঁছেছে তা সত্যই তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন তোমরা কি এতে সন্তুষ্ট নও যে লোকজন গনিমতের মাল নিয়ে তাদের ঘরে ফিরে যাবে আর তোমরা আল্লাহ রাসুলকে নিয়ে নিজ ঘরে ফিরবে যদি আনসারগণ উপত্যকা বা গিরিপথ দিয়ে চলে তবে আমি আনসারদের উপত্যকা বা গিরিপথ দিয়েই চলব